সূর্যের পূর্বে চন্দ্রের পশ্চিমে অনেক কাল আগে বহুদূর এক গ্রামে এক হতদরিদ্র চাষি তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে একটা ভাঙা কুড়ি ঘরে থাকত সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল রা রা যেমন সুন্দর তেমনই বুদ্ধিমতী সে চাষির একমাত্র খচ্চর নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে যেত আর সারা দিন বনের পাখি ফুল সবাইকে গান শোনাত সূর্য ডুবলে সে বাড়ি ফিরত একদিন বাড়ি ফিরে মাকে রান্নাঘরে সাহায্য করছে এমন সময় কে যেন তাদের দরজায় কড়া নাড়ল আমি দেখেছি চাষি দরজা খুলে দেখে সামনে এক ভাল্লুক দাঁড়িয়ে আছে দয়া করে ভয় পাবেন না স্যার আমি আপনাকে কিছু করব না কে এসেছে গো কেউ না তুমি কি চাও তিনটে পর্বত পেরিয়ে এক দুর্গে আমার বাস ওখানেই আমি থাকি আপনার মেয়েকে আমি বনে গান গাইতে শুনেছি ওর গলার স্বর সত্যি অসাধারণ যদি সে আগামী একটা বছর রোজ আমাকে গান শোনায় তাহলে আমি তাকে এত পারিশ্রমিক দেব যে আপনার সংসারে অভাব বলে কিছুই থাকবে না আরও যা চাইবে আমি ওকে সব দেব একটা ভাল্লুকের সাথে আমি আমার মেয়েকে পাঠাই কি করে আপনি দেখতেই পাচ্ছেন আমি কোনো সাধারণ ভাল্লুক নই আমি ওর সব স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখবো আর ওকে সুখী রাখবো আমি ওকে আগে জিজ্ঞেস করি এক সেকেন্ড এখানে অপেক্ষা করো চাষি ভেতরে গিয়ে সবাইকে ব্যাপারটা বলল আমাদের মেয়ে কখনো যাবে না ভাল্লুকের সাথে কিন্তু মা ও বলেছে প্রচুর টাকা দেবে আমাদের টাকার দরকার আমাদের আরো কয়েকটা খচ্চর কিনতে হবে ছাদ সারাই করতে হবে সবার নতুন পোশাক আর জুতো কিনতে হবে কিন্তু তুমি যে এত দূরে চলে যাবে রা সে তো এক বছরের জন্য মা তাছাড়া ভবিষ্যৎবাণী কি তুমি ভুলে গেলে এটা কখনোই হতে পারে না কে বলতে পারে বাবা মা কোন ভবিষ্যৎবাণী এক দ্রষ্টা বলেছিল যে তুমি আঠেরো বছরে পা দিলে কিছু একটা হবে আর গত সপ্তাহে তুমি আঠেরো বছরে পা দিয়েছো আচ্ছা কিন্তু কি হবে তুমি আঠেরো বছর বয়সের হয়ে গেলে এমন এক যাত্রায় বেরোবে যা তোমাকে রানি করে দেবে কি না সে যাই হোক না কেন আমার মেয়ে কোনো ভাল্লুকের সাথে যাবে না দেখো ভাল্লুকটা যদি হিংস্র হতো তাহলে আমাদের আক্রমণ করত বাবা ঠিক বলেছে আমার যাওয়া উচিত তাই রা ঠিক করলো যে সে ভালুকের সাথে যাবে ভালুক তাকে তার পিঠে চড়িয়ে কোটটা চেপে ধরতে বলল আর সে উড়ে চলল তিন পর্বত পেরিয়ে তার রাজপ্রাসাদে এটা হলো তোমার বাড়ি আগামী এক বছরের জন্য যদি তোমার কোনো কিছুই প্রয়োজন হয় তাহলে রূপোর ঘন্টাটা বাজাবে আর তোমার ইচ্ছা পূরণ করা হবে তবে দয়া করে সূর্যাস্তের পরে তুমি বাগানে ঘুরতে যাবে না ধন্যবাদ ভালুক বাবু তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে আমি গরম স্টিউ এনে দিই আমি আনন্দের সাথে খাবো রা পেট ভরে খেয়ে বিশ্রাম নিতে চাইল কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছিল রা রুপুর ঘন্টা বাজাতেই নরম বিছানায় সে হাজির হয়ে গেল সাদা আর সোনালি রেশমের বালিশ তার উপরেই রোজ সকালে রা ভাল্লুকে গান শোনায় আর দুজনে সারা দিন ধরে অনেক গল্পগুজব করে কিন্তু সূর্য অস্ত হতেই ভাল্লুক উধাও হয়ে যায় আর বলে না যে সে কোথায় যাচ্ছে একদিন রাতে রায়ের ঘুম আসছিল না তাই সে প্রাসাদের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো এমন সময় মধুর বেহালা সুর শুনতে পেল এরকম সুর সে আগে কখনো শোনেনি কে যেন বাগানে সুগন্ধি ঝর্নার ধারে বসে এক মনে বেহালা বাজাচ্ছে সে দেখতে পাচ্ছিল না কে বাজাচ্ছে তার গিয়ে দেখতে ইচ্ছে করলো কিন্তু ভাল্লুক তাকে বারণ করেছে সূর্যাস্তের পর যেন সে বাগানে না যায় তাই সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল কয়েক মাস সেভাবে কেটে গেল রা দিনের বেলায় ভাল্লুককে গান শোনায় আর রাতে সে বাগান থেকে ভেসে আসা বেহালা সুর শোনে ভাল্লুকের সঙ্গে ভালোই আছে রা কিন্তু বাড়ির কথা খুব মনে পড়ে মন খারাপ হয়ে যায় একদিন সকালে তুমি এত সুন্দর গান করো কিন্তু আজ কেমন দুঃখী শোনাচ্ছে তোমায় কি হয়েছে তোমার কোনো কারণে কষ্ট পাচ্ছ বাড়ির কথা খুব মনে পড়ছে এত মাস হয়ে গেছে কাউকে দেখিনি বললে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি নিয়ে যাবে নিশ্চয়ই কিন্তু তোমায় কথা দিতে হবে এখানে যা দেখেছো তা কিন্তু ওদের বলতে পারবে না আমি কথা দিলাম ভাল্লুক রাকে তার বাড়িতে নিয়ে গেল সেটা এখন আর কুড়ে ঘর না বিরাট বড় বাড়ি হয়ে গেছে দারিদ্রের কোনো চিহ্ন নেই সেই বাড়িতে রাকে দেখে পরিবারের সবাই খুব খুশি হলো মা বাবা রা আমার সোনা কতদিন পরে তোকে আমি দেখলাম আচ্ছা তুমি কেমন আছো মা আর আপনি কেমন আছেন মিস্টার ভাল্লুক আমি ভালো আছি স্যার কাল আমি এসে ওকে আমার সাথে নিয়ে যাব তোমাদের কথা খুব মনে হতো ওখানে সব কেমন আছে রা আগোকে খেতে দাও রা আমার সঙ্গে রান্নাঘরে আয় তো একটু কাজে হাত লাগাবি মা তুমি ওকে শান্তিতে খেতে দিচ্ছ না তাড়াতাড়ি খাও আমার সঙ্গে এসো রা রা এবার আমাকে বলো তো সবকিছু ঠিকঠাক আছে তো ওখানে তোমার সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি তো মা সব ঠিক আছে সে আমি বুঝতেই পেরেছি তোমাকে ভালোই দেখাচ্ছে আমাকে একটা কথা বলো ভাল্লুকের প্রাসাদে তুমি অস্বাভাবিক কি দেখেছো তার মাকে সব বলার জন্য উতলা হয়েছিল যে রোজ রাতেই রহস্যজনক একটা লোক বাগানে বেহালা বাজায় তাই উত্তেজনার বসে সে ভুলেই গেল যে ভাল্লুক তাকে বারণ করেছিল কিছু বলতে আর সে সব কথা তার মাকে বলে দিল শোনো যখন ভাল্লুকের প্রাসাদে গিয়ে তুমি আবার সেই সুর শুনতে পাবে তখন এই ফোয়ারার পাশে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকবে আর সকাল হওয়া অবধি যখন সেই ফোয়ারার জলে মুখ ধুতে আসবে তখন তুমি প্রতিবিম্ব দেখে বুঝে যাবে যে ওই লোকটা আসলে কে বুঝলে আমার কথা কিন্তু মা ভাল্লুক আমাকে বাগানে যেতে বারণ করেছে শোনো ও তোমাকে গান গাইবার জন্য নিয়ে গেছে ও নিষেধ শোনার জন্য নয় আমি যা বললাম তুমি তাই করবে পরের দিন রাতে যখন রা আবার ভালুকের প্রাসাদে পৌঁছল যতই সে ক্লান্ত হোক বেহালা বাজানো কখন শুরু হবে তার অপেক্ষায় রইল তারপর পা টিপে টিপে ফোয়ারার আড়ালে গিয়ে দাঁড়ালো সকাল হতেই জলের দিকে তাকিয়ে রইল বাদুকের মুখ দেখার জন্য আর সে এমন এক যুবকের প্রতিবিম্ব দেখল যার মতো রূপবান পুরুষ সে জীবনে কখনো দেখেনি অবিশ্বাস্য তুমি কি অপূর্ব সুন্দর তুমি আমার নিষেধ তুমি অমান্য করেছো আমি দুঃখিত কিন্তু এত কৌতূহল হচ্ছিল যদি আর একটা মাস অপেক্ষা করতে তাহলে তুমি আমাকে মুক্তি দিতে পারতে কিন্তু আর এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো না দেখো আমি দুঃখিত নিশ্চয় অন্য কোনো উপায় থাকবে ডাইনি ইলোরার অভিশাপে আজ আমার এই অবস্থা হয়েছে সে চাইতো আমি তার মেয়েকে বিয়ে করি কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলের সঙ্গে সে তার মেয়েকে বিয়ে দিতে চাইতো যখন আমি রাজি হইনি সে আমাকে অভিশাপ দেয় এক বছরের মধ্যে আমাকে আমার ভালোবাসা খুঁজে পেতে হবে আমি তোমাকে পেয়েছিলাম রা কিন্তু তুমি সব নষ্ট করে দিলে এখন আমাকে তার প্রাসাদে ফিরে যেতে হবে আমার তোমাকে ভালো লাগে যখন তুমি ভাল্লুক থাকো তখনও কোনোভাবে কি অভিশাপ মুক্ত করতে পারি না একটাই উপায় আছে কিন্তু সেটা অসম্ভব আমাকে বলো আমি কি করব ইলোরা সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিমে এক দুর্গতে থাকে সাত দিন সাত রাতের মধ্যে তোমাকে সেখানে পৌঁছতে হবে এটাই একমাত্র উপায় দাঁড়াও কোথায় এই জায়গাটা রাত ছেড়ে দেবার মেয়ে নয় তাই সে পাঁচ দিন পাঁচ রাত হেঁটে গভীর জঙ্গলে পৌঁছলো পথে যত পশু পাখির সঙ্গে দেখা হলো সবাইকে জিজ্ঞেস করলো যে জানে কিনা কোথায় ডাইনি ইলোরার দুর্গ যা কিনা সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিমে কিন্তু কেউ এ মনে হলো না জানি বলে সে এক বুড়িকে দেখতে পেল হুম তুমি ডাইনি ইলোরার দুর্গ খুঁজছো না রা হ্যাঁ আপনি জানেন কোথায় ওরা বলে নাকি সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিমে আমি জানি না ঠিক কোথায় তবে একজন জানতে পারে তুমি উত্তরে যে বাড়িটা আছে সেখানে একবার যেতে পারো একবার যাও কেউ যদি জানে সেই তোমার ওখানে নিয়ে যেতে পারবে আর কেউ পারবে না নিয়ে যেতে ধন্যবাদ আমি উত্তরে হওয়ার বাড়ি কি করে যাব তোমার ঘোড়া তোমাকে নিয়ে যাবে ওখানে ওখানে পৌঁছে গিয়ে ওর কানে কানে বলো যে তুমি বাড়ি ফিরে যাও ও চলে আসবে আমার কাছে আর এটাও সঙ্গে নিয়ে যাও হতে পারে এটা তোমার কোনো কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ বৃদ্ধা শীষ দিতেই ঘোড়া হাজির তার পিঠে চেপে রাবহ দূর গেল সেই উত্তরে হাওয়ার বাড়ি সাত দিন সাত রাত সময় ছিল সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিমে ডাইনি ইলোরার দুর্গে পৌঁছনোর কিন্তু এর মধ্যে ছয় রাত কেটে গেছে সে উত্তরে হাওয়াকে সব বলল সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিমে এক দুর্গ আমি বহুদিন আগে একবার সেখানে গেছিলাম কিন্তু সে তো বহুদূর দয়া করুন হে উত্তরে হাওয়া কাল রাতের মধ্যে সেখানে পৌঁছতে হবে সেখানে পৌঁছতে আমার সব দম ফুরিয়ে যাবে আজ সারা রাত ধরে কালকের যাত্রার প্রস্তুতি নিতে হবে আমাদের ভোর হতেই বেরিয়ে পড়তে হবে ততক্ষণ এখানে তুমি বিশ্রাম নাও তাই রা উত্তরে হাওয়ার বাড়িতে বিশ্রাম নিয়ে ভোর হতেই দুজনে বেরিয়ে পড়ল সূর্যের পূর্বে চন্দ্রের পশ্চিমে সেই দুর্গের উদ্দেশ্যে সারা দিন আর প্রায় সারা রাত তারা উড়ে চলল অবশেষে তারা পৌঁছল ইলোরার দুর্গে নাও এসে গেছে আমি আর একটুও উঠতে পারছি না এখান থেকে তোমাকে একাই যেতে হবে আর কোনো উপায় নেই ধন্যবাদ উত্তরে হাওয়া অসংখ্য ধন্যবাদ নাও তুমি যাও কারণ অষ্টম দিনের সকাল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রাজ ছুটে দুর্গে চলে গেল এলোরা তাকে আসতে দেখে রাজপুত্রকে সাতটা কারাগারের ভেতর বন্দি করে রাখলো যাতে রা তার কাছে পৌঁছতে না পারে আচ্ছা তুমি এসে গেছো তাহলে কিন্তু তুমি সূর্যের পূর্বে আর চন্দ্রের পশ্চিম দুর্গে এসে পৌঁছেছ রাজপুত্রের কাছে আসনি এখনো ও কোথায় সাতটা কারাগারের ভেতরে ভোর হবার আগে যদি তুমি যেতে পারো তাহলে অভিশাপের ব্যাপারে ভাবা যাবে কারাগারের কাছে নিয়ে চলুন আর কেউ যেন না থাকে ভালো কথা এলোরার প্রহরীরা তাকে সাতটা কারাগারের সামনে রেখে চলে গেল সাত নম্বর কারাগারে বন্দি আছে রাজপুত্র যখন রা একদম একা তখন বৃদ্ধের দেওয়া চাবিটা দিয়ে সাতটা কারাগারের তালা খুলে রাজপুত্রের কাছে পৌঁছল তুমি তুমি এখানে হ্যাঁ আমি তোমার কাছে এসেছি এখন তোমার অভিশাপ কেটে যাবে না এখনো না ইলোরা নিশ্চয়ই আরো অনেক ফন্দি আছে আরে আরে খুব ভালো কথা তুমি ওকে পেয়ে গেছো তাই তো খুব ভালো কথা খুব ভালো তাহলে এখন তো অভিশাপ মুক্ত তাই না তুমি আমার দুর্গে রয়েছো তাও আবার আমার কারাগার থেকে আমি তোমাকে মুক্তি দেব তুমি এটা ভাবলে কি করে ওকে আমার মেয়েকেই বিয়ে করতে হবে কিন্তু অভিশাপ তো উঠিয়ে নিতে পারেন অভিশাপ অনুসারে আমার প্রেমিকা যদি সাত দিন সাত রাতের মধ্যে আমাকে অভিশাপ মুক্ত করতে পারে তাহলে কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করব শোনো অভিশাপ অনুসারে যদি তোমার প্রেমিকা সাত দিন সাত রাতের মধ্যে তোমাকে পেয়ে যায় তাহলে পরে তুমি একটা শর্ত রাখতে পারবে আর যদি সেই শর্ত পূরণ করতে পারে তাহলে আমি কোন রকম শর্ত রাখবো না আমার মেয়েকে বিয়ে করার জন্যে আমি আপনার মেয়েকে ভালোবাসি না ও আমার সঙ্গে সুখে থাকতে পারবে না এলোরা শোনো ভালোবাসা বলে কিচ্ছু হয় না তুমি আমাকে শর্তের কথা বলো আচ্ছা তাহলে ভালোবাসায় শর্ত হোক যখন দুজন দুজনকে ভালোবাসে তখন তাদের হৃদয় এক সূত্রে গাঁথা হয় আর সেটা যাচাই করার জন্য সঙ্গীত হলো শ্রেষ্ঠ আমি জানি আমার মেয়ে খুব ভালো গান করে তাই এই শর্ত আমার মঞ্জুর রাজপুত্র বেহালা বাজালো আর ইলোরার মেয়ে তার সঙ্গে গান গাইবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই মিলল না লা লা লা আমি তুমি চিরদিন থাকবো চুপ করো কি বেসুরো গাইছো তুমি গলায় কোনো সুর নেই তোমার আর এবার রায়ের পালা লা লা লা লা লা লা আমরা থাকবো চিরকাল একসাথে রাজপুত্র বাজিয়ে চলল আর রাগ গাইল দুজনে মিলে এত সুন্দর সুসৃষ্টি করল যে ইলোরাও মুগ্ধ হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার মেয়ে এত সুন্দর গান গায় তবু রাজপুত্রের সাথে কেন গলা মেলাতে পারলো না কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি না মা কিন্তু রা রাজপুত্রের হৃদয় এক সূত্রে বাধা ওরা ভালোবাসে একে অপরকে ওদেরকে বিয়ে করতে দাও মা ওদের অভিশাপ মুক্ত করে দাও আর তখন এলোরা রাজপুত্রকে অভিশাপ মুক্ত করল আর সে আর তার মেয়ে গায়েব হয়ে গেল কোথায় কি জানি রা আর রাজপুত্র সেই দুর্গ ছেড়ে বেরিয়ে পড়ল আর বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিল